السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به صدق الله العظيم প্রিয় দর্শক আমরা সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমাদের শিশুদের সোনালী শিশুদের ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে হলে তাদের মাঝে রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা অত্যন্ত শক্তভাবে মজবুতভাবে তৈরি করে দিতে হবে এবং সেটি তৈরি করার অনেকগুলো পথ আমরা বলেছি কি কি মাধ্যমে সেটি করা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বলেছিলাম যে তা করতে হলে রাসুল্লাহামের হাদিস মুখস্থ করা হাদিস চর্চা করা হাদিস জানা হাদিস বোঝা হাদিস জানার জন্য কিছু কার্যক্রম হাতে নেয়া এটি অত্যন্ত জরুরি আমরা বলেছি তারা যে একটি হাদিস মুখস্থ করে তার বিনিময়ে তাদেরকে একটি গিফট প্রদান করুন তারা যারা এই এই হাদিস মুখস্থ করার ক্ষেত্রে যারা হাদিসের এক্সপার্ট তাদের কাছে আপনাদের সন্তানদেরকে বেশি বেশি নিয়ে যান এবং হাদিস চর্চার জন্য আপনারা তাদেরকে রেহালা গ্রহণের জন্য অথবা তাদেরকে জার্নি বা ট্রাভেল ইত্যাদি তৈরি করার জন্য ট্যুর করার জন্য আপনি তাদেরকে উদ্বুদ্ধ করুন আজকে যে বিষয়টি আমরা বলবো তা হচ্ছে রসুল্লাহ ইসলামের হাদিসগুলো যাতে তারা লিখে রাখে এবং তারা চর্চা করে তারা সেগুলোকে রিভিউ করে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে এই কাজগুলো তাদেরকে দিয়ে করতে হবে এখানে হিসাম ইবন অরোয়া রদি আল্লাহ তিনি বলছেন কল আলী আবি আমার পিতা অরোয়া এবন আজোবাই রদি আল্লাহ তিনি আমাকে বলেছেন ক্যাথাবতে তুমি কি লিখেছ তখন কুলতু আমি বললাম না আম কলা আ তুমি কি এটিকে মহারদা মহারদা মানে হচ্ছে তুমি কি এটাকে পুনরীক্ষণ পুনর বার দেখেছো তুমি কি এটাকে রিভিউ করেছো তখন তিনি বললেন লা আমি না করিনি তখন তিনি বলেন যে লাম তাকতুব তাহলে তুমি লেখ হইনি আসলে অর্থাৎ লেখার পর এটাকে আবার রিভিউ করা এটা খুবই গুরুত্বপূর্ণ ইবনু আবি সাহেবা তার মুসান্নাফে হাদিসটি বর্ণনা করেছেন তো এখানেও আমরা যেটি দেখি তা হচ্ছে যে আমাদের সন্তানদেরকে হাদিস মুখস্থ করাই শুধু নয় হাদিসের আরবি টেক্সটগুলো বা ইংরেজি বা বাংলা অন্য কোনো ভাষা সেগুলোর অনুবাদগুলো কম্পাকে নিজেরা লেখা এইভাবে তাদেরকে হাদিসের সাথে আরও বেশি অ্যাটাচ করে দেয়া এটিকে তাহলে শুধুমাত্র হাদিস মুখস্থ করা হাদিসের জন্য রেহলা গ্রহণ করা এবং এই যে বিনিময় প্রদান করা ইত্যাদি এগুলো কি শুধুমাত্র ছেলেদের জন্য প্রযোজ্য না it is same and similarly applicable for man and women for male and female প্রত্যেকের জন্য কিন্তু এটি প্রযোজ্য আর জুবাইদি তিনি তার গ্রন্থ উল্লেখ করেছেন ক্যানাত মালিক ইবনে আনাস রাদি আল্লাহ তালা আনহু তুন মালিক ইবনে আনাস রাদি আল্লাহ তালা আনহু তার একটি কন্যা সন্তান ছিল তাহফাজু আয়েল মাহু যিনি তার থেকে এলেম অর্থাৎ মোয়াত্তা তিনি যে মোয়াত্তা লিখেছেন মালিক ইবনে আনাস ইমাম মালিকের মোয়াত্তা ইমাম মালিকের এই মুয়াত্তা তার একটি কন্যা সন্তান ছিল যিনি মালিক ইমাম মালিক থেকে তার এই মুয়াত্তাটি মুখস্থ করতেন ওয়াকান আত্মা তাকিফু খালফাল বাব তিনি দরজার পিছনে তিনি বসে থাকতেন কারণ ইমাম মালিক রাহমুল্লাহ তার সামনে হয়তো হাজার হাজার লোকেরা এসেছে তার কাছ থেকে মুয়াত্তা শুনতেন তারা লিখে নিতেন ইজাজা নিতেন এই কাজ করতেন কিন্তু ইমাম মালিক রাহেমুল্লাহর সামনে আবার অনেকে শোনাতেন এটা আপনি জানেন যে এটি দুভাবে হয় একটি হচ্ছে ইমলা আরেকটা হচ্ছে ইসমা ইমলা মানে হচ্ছে এটি বলবে শেখ বলবে এবং অন্যান্যরা লিখবে আরেকটা হচ্ছে অন্যান্যরা শোনাবে এবং শেখ বা স্কলার যিনি তিনি বসে বসে শুনবেন এবং তিনি কোথাও যে কোথাও ত্রুটি থাকে তাহলে সেটা তিনি বলে দেবেন তো যাই হোক না কেন এখানে এই এই যে মালিক রাহেমহল্লা তার কন্যা বসে থাকতেন দরজার ওপারে যদি ইমাম মালিক রাহেমহুল্লার সামনে তার ছাত্ররা পড়াশোনা করতে গিয়ে অথবা তাকে শোনাতে গিয়ে যদি তারা কোনো ভুল করত তখন তিনি না কারাতিল বা তখন তিনি দরজায় টোকা দিতেন দরজায় তিনি টোকা দিতেন এবং টোকা দিলে ফায়াত ফানুল মালিক তখন মালিক ইমাম মালিক রাহেমহুল্লাহ তখন তিনি সজাগ হয়ে যেতেন তিনি তখন জাগ্রত হয়ে যেতেন তিনি তখন তিনি তখন চিন্তা শুরু করতে যে কেন এটা করেছেন এবং তখনই তিনি ফায়ারুদ্দা আলাইহি তখন তিনি বলতেন না তুমি এখানে ভুল করেছো তার ছাত্রকে তিনি বলতেন ওহ তুমি এখানে ভুল করেছো এই জায়গাটি অর্থাৎ তার কন্যা এই দরজার পাশ থেকে বসে তিনি বাবাকে বাবাকে স্মরণ করিতেন যে বাবা ও কিন্তু ভুল করছে হতে পারে বাবা হয়তো বা অন্য মানুষ ছিলেন অথবা তিনি একটু ঝিমিয়ে পড়েছেন হতে পারে যে তিনি হয়তো অন্য আরেকজনের কথা শুনছেন হতে পারে যে তিনি আরেকটি জিনিস নিয়ে ভাবছেন এই সকল কারণে তার হয়তোবা তার এটি দৃষ্টিতে আসেনি কিন্তু তার কন্যা সন্তান সেটি কিন্তু সেখান থেকে তিনি শুনে এটি বলতেন আমাদের মূল বক্তব্য এই জায়গায় নয় মূল বক্তব্য যে তার কন্যা সন্তান কিন্তু এটি মুখস্থ করেছেন অথবা হাদিস মুখস্থ করা শুধুমাত্র it is not a male profession profession it is a profession for male and female এরপর আমরা যেটি বলবো তা হচ্ছে যে সন্তানদেরকে আমাদের যে শিশু এই শিশুদেরকে হাদিস বর্ণনা এবং হাদিসে যা বলা হয়েছে সেগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে শুধুমাত্র তারা লিখলো তারা মুখস্থ করলো তাদেরকে গিফট দেওয়া হলো তারা শেখদের সাথে দেখা করলো এগুলো এগুলোই মূল নয় তারা এই হাদিস বর্ণনা করতে হবে অন্যের কাছে গিয়ে তারা বলতে হবে এবং এই হাদিসে কি বলা হয়েছে এগুলো তাদেরকে উপলব্ধি করতে হবে খুবই চমৎকার একটি বিষয় বর্ণনা করছি আল খতিব আল বাগদাদি রহমুল্লাহ তার গ্রন্থে উল্লেখ করেছেন যে উমুল মোমেন আ এশারদি আল্লাহ তাল আনহা একবার তার ভাত তার ভাগিনা ওরোয়া এবেন আজোবাই রাদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন ইয়া আমার বৎস বালাগানি আন্নাকে তাকতুব হাদিস আমার কাছে এই সংবাদ এসেছে তুমি নাকি আমার থেকে সোনা হাদিসগুলো তুমি লিখে রাখো সুম্মা তাউদ তারপরে তুমি ফিরে যাও এরপরে তুমি আবার নতুন করে লেখো অথবা তুমি আবার অন্যের কাছে বর্ণনা করো এবং তুমি সেগুলো নতুন করে লেখো কলা তখন তিনি বলেন আসমাউহু মিনকে আলা সেইন আমি আপনার কাছ থেকে কোনো বিষয়ে কোনো একটি হাদিস শোনার পর তারপরে আমি ফিরে যাই চলে যাই এরপর আমি এটি অন্য আরেকজনকে শোনাই আমি যখন আপনার কাছ থেকে শুনি শুনে আমি চলে যাই শুনে গিয়ে আমি আরেকজনকে সেটি আবার বলি তাকে শোনাই ফাঁকা আল্লাহ তখন আয়সারদি আল্লাহ তালা বললেন হ্যাল তাসমাউফিল মানা খিলাফান তুমি তাহলে তুমি যখন নিজে বর্ণনা করো তখন কি তুমি এর অর্থের মধ্যে কোনো বিপরীত বৈপরীত দেখতে পাও অর্থাৎ আয়সা দি আল্লাহ তালার কাছে তিনি তো শুনেছেন আয়সা দি আল্লাহ তালা এক্স্যাক্টলি যা বলেছেন হুবহু কি তিনি এরকম বর্ণনা করতে পারেন কিনা না এর মধ্যে কিছু পার্থক্য তৈরি হয়ে যায় তখন তিনি বললেন লা আমি আসলে কোনো পার্থক্য দেখি না আপনি যা বলেন হুবু আমি তাই বর্ণনা করি এবং একই কথা থাকে একই বক্তব্য থাকে একই ফিক একই জুরিসপ্রুডেন্স একই হুকুম একই বিধান একই লেসন শিক্ষা সেখানে থাকে ফলে এখানে কোনো বৈপরীত্য আমি দেখি না কওয়ালাত তখন তিনি বলেন লাবিক তাহলে তুমি আমার কাছ থেকে শুনে তারপরে গিয়ে অন্য কাউকে শোনানো এর মধ্যে কোনো সমস্যা নেই তিনি তাকে ইজাজা প্রদান করলেন এখান থেকেও আমরা দেখি যে শিশুরা রবিন জোবাইর একজন শিশুর কথা বলছি যে কিভাবে তিনি হাদিস বর্ণনা করতেন এবং যাতে তিনি শুনতেন তাই তিনি বর্ণনা করতেন তো এই জায়গায় প্রিয় দর্শক আমরা যে বিষয়টি দেখলাম তা হচ্ছে যে আমাদেরকে হাদিস শুনে শিশুরা যাতে হাদিস শুনে তারা বর্ণনা করে সেই রকম একটি অনুভূতি সেই রকম একটি শিক্ষা দীক্ষা তাদেরকে প্রদান করতে হবে শিশুদেরকে এই এরপর রাসুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা তৈরি করতে হলে শিশুদেরকে রাসুলের জীবনে শোনাতে হবে রাসুল্লাহ সাল্লাহামের জীবনী তাদেরকে জানাতে হবে জীবনী তাদেরকে মুখস্থ করাতে হবে সালফেস আলহ রাহেমুল্লাহ তারা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবনী তাদের সন্তানদেরকে শোনাতেন কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআন তারা তেলাওয়াত করত কোরআন তারা পড়ত তার পাশাপাশি তারা রাসুল ইসলামের জীবনীকে তারা শেখাতেন জানাতেন কোরআনের চেয়ে তারা এটাকে কম গুরুত্ব প্রদান করতেন না কারণ কোরআনের ব্যাখ্যা যদি জানতে হয় তাহলে রাসুল ইসলামের জীবনী আমাদেরকে বাধ্যতামূলকভাবেই জানতে হবে আমরা যদি তার জীবনী না জানি তাহলে আমরা কোরআন অর্থই বুঝবো না আর রাসুলের জীবনী জানার মধ্যে তো অনেক ফায়দা রয়েছে যেমন তা আমাদের রাসুলের সাথে আমাদের আধ্যাত্মিকতা আমাদের আন্তরিকতা আমাদের ভালোবাসা ভালোবাসা আমাদের আমাদের যে ইমোশন আমাদের যে ইমোশন এগুলোকে আর অনেক অনেক বাড়িয়ে দেয় আমরা সত্যিকার যে ইসলামের বাস্তব চিত্র এটি আমরা দেখতে পাই যেটি রাসুল ইসলামের যুগে ঘটেছিল এটি আমরা এর মাধ্যমে দেখতে পাই আমাদের অন্তরে বিশাল বড় প্রভাব তৈরি করে আমাদেরকে ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে সাহাবাই কেরাম রাসুল্লাহ সাল্লাহামের আদলে আমাদের জীবনকে পরিচালনা করতে সেই রকম মানসিকতা মানবিকতা সেরকম মূল্যবোধ নিয়ে সামনে এগিয়ে যেতে কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে রাসুল্লাহ সাল্লাহ আলিয়ামের জীবনী আমরা দেখি ইসমাইল ইবনে মোহাম্মদ ইবনে সাদ ইবনে আবি কাসরদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন যে ক্যান আবি ইউআল্লিমুনা ইসমাইল বলছেন যে তার পিতা মোহাম্মদ যিনি সাহাদিন আবি ওকাসদি আল্লাহ তালহুর ছেলে অর্থাৎ তার নাতি বর্ণনা করছেন যে আমাদের পিতা আমাদেরকে ইউআল্লিমুনাল মাগাজিয়া সুরাইয়া ওয়াসারায়া যে আমাদের পিতা আমাদের কাছে রসুলামের যুদ্ধ বিগ্রহগুলো বর্ণনা করতেন এগুলো আমাদেরকে শেখাতেন জানাতেন এগুলো আমাদেরকে এবং ওয়াকুল এবং বলতেন ইয়া বুনাইয়া ইন্না শারাফু আবাইকুম হে প্রিয় বছর বন্ধুরা এগুলো হচ্ছে তোমাদের পূর্বপুরুষ তোমাদের পিতা দাদাদের মর্যাদার ইতিহাস এগুলো তোমাদের পিতা দাদাদের মর্যাদার ইতিহাস ফালাতুদিক রাহা অতএব তোমরা এগুলোকে ভুলে যেও না তোমরা এগুলোকে ভুলে যেও না এগুলো স্মরণকে তোমরা ধ্বংস করে দিও অর্থাৎ এগুলো স্মরণকে তোমরা অব্যাহত রাখবে মাঝে মাঝেই তোমরা এগুলো স্মরণ করবে আমরা জাইনুল আবিদিন আল হোসাইন রদি আল্লাহ তালান হোসাইন রদি আল্লাহ তালানহু অর্থাৎ আলী রাদি আল্লাহ ছেলে হোসাইন তার ছেলে জাইনুল আবিদিন এই জাইনুল আবেদিন তার একটি ঘটনা জানি তিনি জাইনুল আবিদিন তিনি যে বলছেন কুন্না নোয়াল্লামু মাগাজিয়া আলী আসসালাম নোয়াল্লামু আল কোরআন আমাদের পিতা আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জীবনী এমনিভাবে শেখাতো যেমনিভাবে আমাদেরকে কোরআন শেখানো হতো অর্থাৎ কোরআন শেখানোর ক্ষেত্রে যতটা গুরুত্ব প্রদান করা হয়েছে রাসুলের সিরা প্রদানের ক্ষেত্রে সিরার শিক্ষা প্রদানের ক্ষেত্রে সেরা জানানোর ক্ষেত্রে তার চেয়ে কম গুরুত্ব প্রদান করা হয়নি এই জন্যই সামা আলী রহমহল্লা তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন ইয়াজি يجب على الآباء تعليم أبنائهم أن النبي صلى الله عليه وسلم بعث بمكة إلى كافة الثقلين ودفن بالمدينة وأنه واجب الطاعة والمحبة فيد القدير গ্রন্থে আল মানাওভি তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন যে আসাম আলী রহমউল্লাহ তিনি বলছেন যে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে তাদের সন্তানদেরকে রাসুল্লাহ সাল আলী আসসালাম সম্পর্কে এই তথ্য দেয় এই শিক্ষা দেয়া যে আল্লাহ তাকে মক্কায় পাঠিয়েছেন সারা তার জন্ম হয়েছে এবং তার আগমন ঘটেছে মক্কায় সারা পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন জাতি ইত্যাদি সকল জন আর সাকালাইন আর সাকালে মানে হচ্ছে মানুষ এবং জিন জাতি প্রত্যেকের জন্য আল্লাহ ও তালা তাকে পাঠিয়েছেন এবং তাকে দাফন করা হয়েছে মদিনায় আর তার অনুগত্য করা তাকে ভালোবাসা এটা ওয়াজিব রাসুলামকে অনুগত করা আনুগত্য করা এবং তাকে ভালোবাসা এটি ওয়াজিব এটি যাতে এটি যাতে প্রত্যেক পিতামাতা তাদের সন্তানদেরকে জানিয়ে দেন এটি তাদের জন্য ওয়াজিব আমরা আমরা الداعية الكبير الشهير المحدث الفاضل আবুল হাসান আলী আন্নাদবী রহমউল্লাহ পাক ভারত উপমহাদেশের প্রাণ পুরুষ সিংহ পুরুষ ইসলামের বিশাল বড় নক্ষত্র আবুল হাসান আলী আন্নাদবী দারুন নাদওয়া আজকে আমরা যেটি দেখি আবুল হাসান আন্নাদবী রাহেমউল্লাহ তার পার্সোনাল জীবনের একটা ঘটনা আমরা বর্ণনা করছি অনেক লম্বা বিষয় শুধুমাত্র এতটুকু বলি তিনি বলছেন যে আমার ছোটকালে আমার বড় ভাই আমাকে রাসুল্লাহ সাল্লামের জীবনীমূলক একটি গ্রন্থ দান করেছিলেন তা ছিল সিরত ও আলমিন রাহমাতুল্লাহ আলমিন এর জীবনী এটা ছিল কাজী মোহাম্মদ সুলাইমান আল মনসুর রাহেমাহুল্লাহ তার লিখিত গ্রন্থ ছিল এটি এবং এই গ্রন্থটি তিনি আমাকে প্রদান করেন তিনি বলেন যে এই গ্রন্থটি আমার জীবনে যে বিশাল বড় পরিবর্তন এনেছে আমূল পরিবর্তন এনেছে আজকে আপনার আবুল হাসান আলী আর নাদবী যাকে দেখছেন এই আবুল হাসান আলী আর নদবী এটি কিন্তু ওই গ্রন্থের তৈরি ওই গ্রন্থ আমার মাঝে সেই অনুপ্রেরণা সেই অনুভূতি তৈরি করে দিয়েছে দিয়েছে এবং আমাকে আজকে এই ব্যক্তিত্বে পরিণত হইতে সহযোগিতা করেছে অতএব প্রিয় দর্শক এখানে রাসুল ইসলামের জীবনীটা আমাদের সন্তানদেরকে জানিয়ে দেয়া it is very essential for us খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা এরপরে দেখি যেটা পিতামাতা বিশেষ করে মায়েদের দায়িত্ব হচ্ছে তারা তারা রাসুল্লাহ সাল্লামের স্মৃতিগুলো সংরক্ষণ করে সন্তানদের সামনে এগুলোকে উপস্থাপন করে এর মাধ্যমে সন্তানদের যিনি কিছু বারাকা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাশা করে নেবেন এখানে ইমাম মুসলিম রাহেমুল্লাহ আনাসামনে মালিক আদি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস বর্ণনা করছেন খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি আপনার মনে রাখবেন তিনি বলছেন যে কান নবী সালাম ইয়াদুল বাইতা উম্মে সুলাইম আমার মা উম্মে সুলাইমের বাড়িতে রাসুসালাম মাঝে মাঝে আসতেন ফায়ানাম আলা ফিরাশিয়া তার খাটে তিনি ঘুমাতেন ওয়ালাই ফিহি তিনি সেখানে ছিলেন না অর্থাৎ উম্মে সুলাইম রাদি আল্লাহ তালা তিনি ছিলেন না সেখানে এবং রাসুল্লাহ সাল আলি সালাম সেখানে ঘুমাতেন এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে যে একজন নারী অন্য একজন বাসার নারী তিনি রাসুসলামের স্ত্রীও নন বা এরকম কিছু নন তাহলে তার বাসায় গিয়ে তিনি তারই খাটে কীভাবে রাসুলাম শুতেন মনে রাখতে হবে যে উম্মে সুলাইম রাদি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মোহরেম মোহরেমা ছিলেন অর্থাৎ রাসুলাম তাকে বিয়ে করা তার জন্য হারাম ছিল কারণ হচ্ছে কি ওয়াহিয়া খালাতুহু মিনার রিদাই যে উম্মে সুলাইম রদি আল্লাহ তাল আনহা রাসুল ইসলামের খালা ছিলেন তার খালা ছিলেন কিসের খালা অর্থাৎ দুধ পান করানোর কারণে অর্থাৎ রসুলামকে যে নারীরা দুধ পান করিয়াছেন তাদের তার বোন ছিল উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা আনহা এবং এই কারণে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম ছিলেন এই উম্মে সুলাইম রাজি আল্লাহ তালা আনহার তার ভাগিনা তার ভাগিনা দুধ ভাগিনা অতএব দুধ ভাগিনাকে বিয়ে করা আপন ভাগিনাকে বিয়ে করা যেরকম হারাম দুধ ভাগিনাকে অতএব তিনি তার খালার খাটে শুয়েছেন আমরা কি আমাদের খালার খাটে শুতে পারি না এক্স্যাক্টলি এরকম একটি ঘটনা ঘটেছে ফাজা ইয়াউমিন একদিন রাসুসালাম সেখানে আসলেন ফিরা শিহা তিনি তার বিছানায় শুইলেন এবং ফাতাত তিনি তার কাছে আসলেন ফাকির আল্লাহ তাকে বলা হলো তখন উমিসাল্লাম সাল্লাম ঘরে বাইরে ছিলেন তিনি ঘরে আসলেন ঘরে আসার পরে তিনি বললেন তাকে বলা হলো হাদান নবী উনামাফি বৈতিক আলা ফিরাশিক আপনার ঘরে আপনার বিছানায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শুয়ে আছেন ঘুমিয়ে আছেন তখন তিনি সেখানে আস তিনি গেলেন গিয়ে দেখলেন যে অকাদ অরিকা সাল্লাম ঘর মাখত তিনি ঘামিয়ে গিয়েছেন ওয়াস্তান কাহু আলা কিতাতি আদিমিন আলা আলাল ফিরাসে যে বিছানায় বিছানো যে চামড়ার চামড়ার যে ইয়েটা ছিল চামড়ার সেখানে যে একটা টুকরা ছিল সে চামড়ার টুকরার উপরে রাসুল্লাহ সাল আলী হোসেনের ঘামগুলো এরকম জমে আছে পানির মতো পানি যেরকম কোথাও পড়লে এরকম ইয়ে হয়ে থাকে জমা হয়ে থাকে পানির মতো সেখানে প্রচুর আছেন তার ঘামগুলো সেখানে জমা হয়ে আছে একটুকু চামড়ার একটি অংশের উপরে চামড়ার বিছানা এবং বিছানার একটা অংশে সেখানে এটি এরকম যেমন আমরা এখন যদি কোনো আপনার প্লাস্টিকের কোনো শিটের উপর বেডশিটের উপর আমরা শুয়ে থাকি তাহলে সেখানে পানি কিন্তু চুষানোর কারণ এটা তো কাপড় নয় অতএব এরকম পানিটি সেখানে জমা হয়ে আছে অর্থাৎ তার এই যে ঘামগুলি সেখানে জমা হয়ে আছে ফাতাহাত উম্মু সুলাইম দাতাহা তখন উম্মে রাজি আল্লাহ তালাহ তার ছোট্ট একটা পাত্র ছিল কৌটা ছিল একটা কৌটা ছিল এই কৌটাটি তিনি তখন এই কৌটাটি তিনি নিলেন এবং নিয়ে তারপরে ফাজালাত্তান শিফু জালিকাল আরাক রাসুল্লাহ সাল্লাহামের ওই যে এই যে ঘামগুলো এই ঘামগুলো তিনি এভাবে কষ তুলে তিনি এভাবে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে ওই পাত্রের মধ্যে কৌটার মধ্যে তিনি রাখছিলেন এই এর কারণে এটা এর ফলে কি হলো যে তখন ফাফা জিয়া রাসুল্লাহ সাল্লাম ইস্তাকেদা মিন্নাউমিহি তিনি ঘুম থেকে জেগে উঠলেন ফাকাওয়ালা তিনি বললেন মা তাসনা ইনা ইয়া উম্মা সুলাইম হে উম্মে সুলাইম আপনি কি করছেন কি করছেন আপনি কওয়ালা তখন তিনি বলেন ইয়া রাসুল্লাহ হে আল্লাহ রাসুল এই যে আপনার ঘামগুলো এখানে জমেছিল এই ঘামগুলো আমরা নিচ্ছি আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি যা করতে চাই না রজু বারাকাতা হু লিসই বিহানি না আমাদের সন্তানদের জন্য এগুলোর বরকত চাই আমাদের সন্তানদের গায়ে এগুলো একটু মেখে রেখে দেব হতে পারে আমাদের সন্তানদের কথা যদি গোটা গাটি থাকে অথবা তাদের কোথাও যদি ক্ষত আহত অবস্থা থাকে সেখানে এই ঘামগুলো আপনার ঘাম মোবারক সেখানে একটু লাগিয়ে দেবো ফকলা রসুসলাম বলেন আসোয়াবেতে তুমি যা করেছো ঠিকই করেছো রাসুল্লাহ সাল্লামের ঘাম এটি কিন্তু সাবাই আমরা দিয়ে আল্লাহ তালানহম বলতেন তার ঘাম থেকেও মিস্ক এবং আম্বরের গন্ধের চেয়েও সুগন্ধের চেয়েও অনেক বেশি চমৎকার সুগন্ধ সেখানে ছিল এই জন্য সাহাবাইক আমরা দিয়ে আল্লাহ তালা আনহুম এই উমে সুলাইম রাদি আল্লাহ তালা আনহা কতটা বুদ্ধিমতী ছিলেন কতটা রাসুলের প্রেমিক ছিলেন তিনি দেখুন সালামের ঘামটুকু তিনি শুধুমাত্র তার নিজের ব্যবহারের জন্য নয় তিনি বললেন লিতুফি আলী বারাকাতি আতফা আলী না যে আমাদের সন্তানদের বারকাতের জন্য আমরা এই এই এগুলোকে এভাবে তুলে রাখলাম এই হচ্ছে প্রিয় দর্শক সন্তানদের মাঝে বিভিন্নভাবে রাসুল ইসলামের ভালোবাসা তৈরি করে দেয় এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব যাই হোক আমরা এই তৃতীয় বিষয় আলোচনা শেষ করলাম তৃতীয় মূলনীতি যেখানে আমরা আলোচনা করলাম যে সন্তানদের মাঝে যদি ইসলামী সহি ইসলামী আকিরা ধুরকে দিতে হয় তাহলে রাসুল ইসলামের মহাব্বত ভালোবাসা তাদের মাঝে তৈরি করে দিতে হবে আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে শিশুদের মাঝে আমরা যদি ইসলামিক ব্যক্তিত্ব তৈরি করতে হয় তাহলে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে তাদেরকে কোরআন শিক্ষা প্রদান করতে হবে এ কোরআন আমরা কিভাবে শিক্ষা প্রদান করব সহি আকিদা শিক্ষা প্রদান করতে হলে সহি আকিদা শিক্ষা দিতে হলে তাদেরকে কোরআন শিক্ষা এর পদ্ধতির মধ্য দিয়েই তা করতে হবে সেটি কিভাবে হবে সে বিষয়ে ইনশাআল্লাহ নেক্সট পর্বে আমরা আলোচনা করব তখন আপনারা আমাদের সাথেই জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদা মাহিন্দি ওয়ালা আলম আহমদুল্লাহ ওসল্লাহ সুবহান ওয়ালা আলহি ওসাইবি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ